من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم الموت الفزع الأكبر وقال عليه الصلاة والسلام الموت تحفة المؤمن وقال عليه الصلاة والسلام الموت جسر يصل الحبيب به إلى الحبيب أو كما قال عليه الصلاة والسلام محترم دوستو بزرگو بھائیو اللہ جل جلالہ عما نوالہ بڑو رحیم بڑو کریم بڑو ظاہر بڑو مہربان বড় মায়াওয়ালা বড় মমতাওয়ালা তিনি তার কে বড় মহব্বত করে তিনি তার নিজের নাম রেখেছেন বজুদ রহু অত্যন্ত মহব্বত করেনওয়ালা অত্যন্ত ভালোবাসেন তার বান্দাবান্দিকে আল্লাহ তিনি আলহামুর রাহিমী তিনি তার নাম রেখেছেন রহমান আর রাহিম তিনি তার বান্দা বান্দিকে দুনিয়াতেও মায়া করেন মমতা করেন রহম করেন দয়া করেন ভালোবাসেন আর তিনি আখেরাতের যে জীবন মানুষের জন্য রেখেছেন মানব জাতির জন্য ওই আখেরাতের জীবনে উনি তার বান্দাবান্দিকে মায়া করবেন দয়া করবেন ভালোবাসবেন আর মায়া দয়া করে ভালোবেসে তার নিজ ক্ষমতা বলে তার বান্দাবান্দিকে মাফ করে তার নিজ ক্ষমতা বলে তার নিজ শক্তিকে সাত জমিন তিনি বানিয়েছেন আর সাত আসমান তিনি বানিয়েছেন আর সাত আসমানের উপরে তার আশকে তিনি পয়দা করেছেন আশ পর্যন্ত তার মখলুক তার সৃষ্টি আর্শের উপরে তার সৃষ্টি আর পাওয়া যায় না সেবা একটা লহে মাহফুজ সৃষ্টিকে বানাবার আগে উনি লহে মাহফুজের মধ্যে সব সৃষ্টির কি হবে এগুলো সব হেফাজত করেছেন লিখেছেন তো এগুলা লিখবার আগে উনি কলম বানিয়েছেন পয়দা করেছেন কলম লিখতেন কলমকে হুকুম করবেন উক্ত লেখো তো কলম লিখবে কলমকে পয়দা করার পরে কলমকে হুকুম করলেন এ কলম লেখো কলম জিজ্ঞেস করে আল্লাহকে থেকে আল্লাহ কি লিখব ও আল্লাহ আপনি তো আমাদের লেখার হুকুম দিলেন কি লিখবো তো আল্লাহ কলমকে বলেন যে কলম লেখো এই কথা আমার লহে মাহফুজের মধ্যে এই কথাটা লেখো যে আমার আমি আল্লাহ আমি আহকামুল হাকিমিন আমি সমস্ত বাদশার বাদশাহ সমস্ত শক্তি আর ক্ষমতা আমার তো আমি আল্লাহ আমার রহমত আমার দয়া আমার মায়া আমার রাগ আমার গুসা আমার গজবের উপরে প্রাধান্য লাভ করেছে গুসা আর গজব আর রাগ আমার এইটাও আমার আছে আমি কাহার আমি জব্বার আবার আমি রহমান আর আমি রাহিম আর আমি রহমান আর দুনিয়া বল আখেরা আর আমি রাহিম রহমান আর দুনিয়া বল আখেরা ও রাহিম আহুমা আমি রহম করি আমার রহমতও আছে দুইজন আমার গজব আর আমার রহমত দৌড় লাগিয়েছে সাবাকাত রহমতি আলা গদবে আমার রহমত আমার গদবের উপরে আমার গুসার উপরে গালেব হয়ে গেছে আগে চলে গেছে আগে বেড়ে গেছে তুমি এই কথাটা বন্দাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমার লোহে মাহবুদের মধ্যে লিখে রাখো আল্লাহ সব সৃষ্টির আগে তার বান্দা তার বান্দির উপরে রহম করবেন তার বান্দা তার বান্দির উপরে মায়া করবেন দয়া করবেন এই কথা আল্লাহ ফায়সালা করেছেন আল্লাহ রহমান আল্লাহ রাহিম রহমান দুনিয়া ওয়াল আখিরা রাহিমাহুমা আমরা তারহামুনি আপনি সাধারণভাবে সব্যের উপরে রহম করে থাকেন মায়া করে থাকেন আপনার কাজই হলো আপনি মায়া করেন দয়া করেন আন্তা তারহামুনি ফারহামনি বিরহমাতিন তুগনিনি বিহা আন রহমাতিন মান সিওয়াক ওগো মাওলা ওগো মাহবুব ওগো আর হামুর রহমিন এমন একটা দয়া আমার উপরে করে দেন যেই দয়া আর মায়ার পরে আমি দুনিয়ার আর কোন মায়া আর দয়ার দিকে আমি মহতাজ না হই আমার আর কোন দয়া মায়ার প্রয়োজন না থাকে আপনি এরকম এক দয়া আর মায়া আপনি আমার উপরে করে দেন নবীজি উম্মদকে আল্লাহকে বলবার জন্য শিখিয়েছেন তুমি আল্লাহকে বলো এই কথা আল্লাহ ইয়া বারিজাল হাম্মি ইয়া কাশিফাল গাম্মি ইয়া মুজিবাত المضطرين يا مجيب دعوة المضطرين رحمن الدنيا والآخرة ورحيمهما أنت ترحمني فارحمني برحمة تغنيني بها عن من سواك আপনি মানুষের পেরেশানিকে দূর করে মানুষের কষ্টকে আপনি দূর করে মানুষের ওই সমস্ত দুশ্চিন্তাকে আপনি ভিতর থেকে বের করে বাইরে ছুঁড়ে মারেন যে সমস্ত দুশ্চিন্তা আর পেরেশানি আর টেনশনের কারণে মানুষ অস্থির হয় হার্ট ফেল করে ব্লাড প্রেশার হয় সে হার্ট ফেল করে এই সমস্ত দুশ্চিন্তাকে আপনি মানুষের দিল থেকে বের করে দেন ও রহমান দুনিয়া আপনার কাজই হল আপনি মাফ করে দেওয়াকে পছন্দ করেন আপনি আফু কোন কারিম তহিবুল আফা আর ওহু মাওলা আপনি তার সামনে সাধারণভাবেই আপনি সবাইকে মায়া আর দয়া করে আমার উপরেও আপনি এরকমের মায়া আর দয়া করে দেন সেই মায়া আর দয়ার কারণে আমি দুনিয়া এবং আফেরাতে আপনার দয়া করে আমার তাহলে মায়া আর দয়া থেকে আমার এহতিয়াজিয়ার জিয়ার না থাকে আল্লাহ ওই দয়া আর মায়া দিয়ে আমাদেরকে বানিয়েছেন বানিয়ে তারপরে আল্লাহ বানিয়ে আল্লাহ বারবার বারবার এই কথাটা বান্দাবান্দিকে অন্তরের অন্তঃস্থলে বান্দাবান্দি গেথে রাখে গেথে রাখে যে বান্দা দেখো আমি তোমাকে যে দুনিয়াতে বানালাম আর পাঠালাম আর পয়দা করলাম তুমি কিন্তু আমাকে ভুলে যেও না আর তুমি কিন্তু এই কথা মনে করো না যে আমি তোমাকে দুনিয়াতে বানিয়ে এমনি ছেড়ে দিয়েছি আমি এমনি তোমাকে বানালাম আমার কোনো উদ্দেশ্য নেই তোমাকে বানাবার তোমার যেমনটা ইচ্ছা তুমি তেমনটা জীবন যাপন করো আর তুমি আমার কাছে ফিরে আসবা না তুমি এরকমটা বন্দা মনে করো না তোমাকে কিন্তু অবশ্য অবশ্য এই দুনিয়া ছেড়ে তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে সুম্মা না তুর যাওন সুম্মা না তুর যাওন বা না তুর যাওন বারবার আল্লাহ বলছেন আল্লাহ বানিয়েছেন আল্লাহ যখন এই কথা এরাদা করলেন যে আদম আলী ইসলামকে দুনিয়াতে প্রেরণ করবেন আর আদম আলী ইসলামের সন্তানকে দুনিয়াতে আবাদ করবেন আল্লাহ এরাদা করেছেন আল্লাহর এরাদা আল্লাহর চাওয়া তো আল্লাহ তালা আদম আলী সালাম প্রথম মানুষ প্রথম বাপ প্রথম মানুষ আদম তার থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সেই সব মানুষগুলাকে পিপিলিকার আকারে একটা ময়দানের মধ্যে জমা করে ফেরেস্তাদের সামনে পেশ করেছে দেখো দেখো কমা ফেরেস্তারা আমি বনি আদম আদমের সন্তান দুনিয়াতে আবাদ করবো জমিনের রূপে আবাদ করবো আমার রাজা আর একে আমি আমার খলিফা বানাবো এমনি জাহিনুকে খলিফা আমি একে আমার প্রতিনিধি বানাবো আমি যেই কাজ করি সেই কাজ তার রূপে সুপুর্দ করবো সে ওই কাজ করবে এটার জন্য আমি তাকে আবাদ করব আল্লাহ ফেরেস্তাদের সামনে সব মানুষ যা আসবে কেমন পর্যন্ত এক একটা ফর্দে বাসার সবগুলাকে পিপিলিকার আকারে ছোট ছোট জমা করে ফারিস্তারা আল্লাহকে বলে কি আল্লাহ এত লোক আদমের এত সন্তান আপনি এদেরকে জমিনের বুকে আবাদ করবেন জমিনের মধ্যে পড়ে এরা জায়গা হবে কেমন করে এদের গুঞ্জায়স হবে কেমন করে এদের অবকাশ হবে কেমন করে এরা কেমন করে থাকবে এরা যদি তিন ডবল হয় চার ডবল হয় তাহলে তো জমিনের ভিতরে মারামারি গাড়াগাড়ি হানাহানি লেগে যাবে জায়গা হবে কেমন করে কেমন করে বসবাস করবে মৃত্যু চাপিয়ে দেব সে মারা যাবে দুনিয়াতে আসবে তাকে আমি একটা হায়াত দিব একটা তাকে আমি একটা নির্দিষ্ট সময় দিব সে সময়টা সে দুনিয়াতে পুরা করবে ওলা কুমফিল অর্ধে মুস্তাকর ওলা কুমফিল অর্ধে মুস্তাকর মমতা ইলাহিন তো জমিনের মধ্যে তোমার কিছুদিনের জন্য অবস্থান করার সুযোগ আমি তোমাকে করে দেব আর আমি তোমার জন্য জমিনের মধ্যে আর জমিনের ভিতর থেকে ওই কিছুদিন যে তুমি দুনিয়াতে বসবাস করবা আবার থাকবা তো এই তোমার বসবাস করা আর আবার থাকার জন্য তোমার যা প্রয়োজনীয় সামানপত্র আসবাব জরুরত এগুলা সব আমি তোমার জন্য মোহাইয়া করব তৈরি করব বের করব জমিন থেকে এগুলা দিয়ে তুমি কিছুদিন উপকৃত হবা ওমাতাউন ইলাহিন নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তোমার যখন এই নির্দিষ্ট সময়টা দুনিয়ার বুকে পুরা হয়ে যাবে তোমার এই হায়াত শেষ হয়ে যাবে তো তোমাকে আবার আমার কাছে ফিরে আসতে হবে তুমি আবার আমার কাছে ফিরে আসবা ثم إلينا ترجعون أفحسنتم أنما خلقناكم عبثا কি ধারণা করো এই কথা ও আদমের সন্তান বেকার তোমাকে দুনিয়াতে জমিনের মধ্যে আমি ছেড়ে দিয়েছি তোমাকে আমি কোনো জিম্মেদারি দেই নাই তোমাকে তোমাকে আমি কোনো দায়িত্ব সুপুর্দ করে নাই এমনি তোমাকে আমি জমিনের বুকের মধ্যে ছেড়ে দিয়েছি তুমি এই কথা মনে করো কখনো এই কথা মনে করো না আর তুমি তো এই কথা মনে করো তুমি আমার কাছে ফিরে আসবে না তুমি এই কথা ধারণা করো না না না তুমি যাও তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে মানুষ যখন মারা যায় আব্বা মারা গেছে আম্মা মারা গেছে আত্মীয় স্বজন মারা গেছে স্বামী মারা গেছে স্ত্রী মারা গেছে ভাই মারা গেছে তো কি বলে সব আমরা ছিলাম আল্লাহর কাছে সব আমরা মামলু আল্লাহ আমাদের মালিক মালিকের কাছে মামলু ছিল সব আসল বাসস্থান আসল স্থান আল্লাহর কাছে আমরা সব ওইখানে ছিলাম আর দুনিয়ার হায়ার যখন পুরা হয়ে যাবে জিন্দিগি শেষ হয়ে যাবে আমরা আবার সব ফিরে যাব কার কাছে ওই আল্লাহর কাছে আল্লাহর কাছে আমাকে আবার ফিরে যেতে হবে কেউ মারা গেলে এই দুই কথা তাসব্বুর করো এই দুই কথা ভাবো আল্লাহ তোমার দিলের ভিতরে শান্তি দেখে দেবেন তোমার দিল প্রশান্ত হয়ে যাবে ছিলে তুমি আল্লাহর কাছে যাবে তুমি আল্লাহর কাছে ছিলে তুমি আল্লাহর কাছে যাবে তুমি তোমার আল্লাহর কাছে আল্লাহ পার পার পার পার স্মরণ করিয়ে দিচ্ছেন দেখো বান্দা ও মানব জাতি দেখো দেখো তুমি কিন্তু চিরকাল থাকবা না তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে আসবা তো ফেরেস্তারা আল্লাহকে বলেন কি আল্লাহ আপনি মৌত সাওয়ার করে দিলেন মৌত মুসল্ল করে দিলেন আপনার বান্ধবান্ধব রূপে সে মারা যাবে হ্যাঁ মারা যাবে তো ফেরেস্তারা আল্লাহকে বলেন কি আল্লাহ তাহলে তো তাহলে তো সেই বান্দা মৃত্যুর দুশ্চিন্তায় আর মৃত্যুর ভয় সে তো দুনিয়াতে জীবনযাপনই করতে পারবে না মৃত্যু তাকে মরতে হবে কোথায় যাবে কি করবে কোথায় খাবে কোথায় ঘুমাবে কোথায় আরাম করবে কোথায় জীবন কাটাবে কিভাবে তার জিন্দগি অতিবাহিত হবে এই ভয় মৃত্যুর ঘাবড়াহাট মৃত্যুর সাজা এই ভয় তো সে সারাদিন ব্যতিব্যস্ত আর অস্থির থাকবে তো সে কিভাবে দোকানদারি করবে আর সে কিভাবে চাষাবাস করবে আর সে কিভাবে বাচ্চা কাচ্চা লালন পালন করবে আর সে কিভাবে চাকরি নকরি করবে আর সে কিভাবে দুনিয়ার জীবন অতিবাহিত করবে তার তো সব সময় সর্বদা সদা সর্বদা এক অস্থিরতা মনের মধ্যে বিরাজ করবে তো সে দুনিয়ার জীবনটাই তার বিষাক্ত হয়ে যাবে ফেরেস তারা আল্লাহকে এই কথা জিজ্ঞাসা করছে আল্লাহ মানে যে আমার কাছে এটারও ব্যবস্থা আছে কি ব্যবস্থা আল্লাহ বলেন আমি মানুষের ভিতরে একটা মন রেখেছি আপনারা আমার কথা বুঝতে পারতেছেন ভাই মানুষের ভিতরে আমি একটা মন পয়দা করেছি মন আর সেই মনের ভিতরে তার অনেক বড় বড় আশা সৃষ্টি হবে আশা অনেক বড় বড় সে আশা করবে আশা তো আশা তো সে অনেক বড় বড় তামান্না করবে আরজু করবে আকাঙ্ক্ষা করবে আশা করবে বড় বাড়ি বানাবে বড় ফ্যাক্টরির মালিক হবে বড় জমিদার হবে বড় পদ অর্জন করবে বড় মাল জমা করবে বড় বড় আশা তার মনের ভিতরে পয়দা হবে আর সে তার এই মনের আশাকে পুরা করবার জন্য সে তার এই মনের মধ্যে যে আশা আর উমিদ আর আকাঙ্ক্ষা এগুলা পয়দা হবে এগুলাকে পুরা করবার জন্য সে এত বেশি ব্যস্ত হবে এত এর মধ্যে লাগবে এত এর মধ্যে মজদুল হবে যে তার উপরে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ অতিবাহিত হয়ে যাবে তার উপরে অথচ তার একটা দিনের জন্য এই কথা মনে হবে না যে তাকে মরতে হবে আর আল্লাহর কাছে ফিরে যেতে হবে সে ভুলে যাবে তার মৌসকে সে ভুলে যাবে তার মৃত্যুকে আল্লাহ এই কথাটাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন ও বন্দা ও বন্দা তুমি দুনিয়াতে আসছো তোমাকে মৃত্যুর মজা কিন্তু চাকতে হবে কোন কেউ যদি ছোট হয় আর তার বড় কেউ আছে বাপ আছে তার সন্তান কোন অফিসার আছে উপরের বস তার আন্ডারে চাকরি করে মনিব আছে তার আন্ডারে গোলাম দাস হ্যাঁ তার দ্বারা ছোট যে তার দ্বারা কোনো অন্যায় হয়ে গেছে জঘন্যতম অন্যায় তো যে বস যে বড় যে মুরব্বী সে খুব গুসা হচ্ছে রাগ হচ্ছে রাগ হয়ে বলে কি আমার ঘরে থেকে তুমি এই অন্যায় করলা আমার খেয়ে তুমি এরকম অন্যায় করলা এরকম খারাপ কাজ করলাম আমার আমার আমার খেয়ে আমার এহসানের নিচে থেকে আমি তোমাকে চাকরি দিলাম আমি তোমাকে রাখলাম আমার সন্তান হয়ে তুমি এত বড় অন্যায়টা করলা আচ্ছা দাঁড়াও আমি তোমাকে এই অন্যায়ের মজা চাকাচ্ছি মজা চাকাবো এটা বলে মানে শাস্তিটা তার অনেক বড় হবে এইটার জন্য শাস্তি দুটো বলে তোমার মজা দেখাই দিচ্ছি দাঁড়াও দাঁড়াও তোমার মজা দেখো মজা দেখায় আল্লাহ বলেন সিন্দা নাফসিন দা মাও প্রত্যেক প্রাণী তাকে মৌতের মজা চাকতে হবে কষ্ট মৌতের কষ্ট এই জন্য হুজুর হাজিসের মধ্যে বলেন এই কথা কে আল মৌত আল ফাদাহুল আকবর মনে করো মৌত কিন্তু সাধারণ জিনিস মনে করো না বড় জঘন্যতম ভয়াবহ ভীতি আর বড় ঘাবড়িয়ে দেনেওয়ালা আর বড় ভয় দিনের ভিতরে পয়দা করে দেবে মৃত্যুর অবস্থাটা তোমাকে তুমি মৌতকে ভয় করো মৌতের জন্য তুমি প্রস্তুতি নাও একদিকে নবীজি এই কথা বলেন আরেকদিকে নবীজি এই কথা বলেন ও শুনো শুনো শুনো শুনো ও বন্ধা মত না আল্লাহর তরফের থেকে আল্লাহর বন্দা বনি আদমের জন্য আল্লাহর তরফের থেকে হাদিয়া প্রেজেন্টেশন বন্ধু বন্ধুকে প্রেজেন্ট করেছে বন্ধু বন্ধুকে হাদিয়া দিয়েছে বন্ধু দোস্ত দোস্ত দোস্তকে হাদিয়া পাঠিয়েছে প্রেজেন্ট পাঠিয়েছে তো খুশি হয়ে গেছে অন্তরটা ভিতর থেকে আনন্দ আনন্দ ফুটে বেরোচ্ছে ওহো আমার দোস্ত আমার জন্য হাদিয়া পাঠিয়েছে আল্লাহ বলেন ইমানওয়ালা বন্ধার জন্য মৃত্যুকে আমি আমার তরফের থেকে হাদিয়া পাঠিয়েছি হাদিয়া প্রেজেন্ট কেমন করে প্রেজেন্ট প্রেজেন্ট কে যে প্রেজেন্ট আমি ইংরেজি শব্দ বলে ফেললাম বলা উচিত না বুঝবার জন্য হাদিয়া কে যাকে হাদিয়া দেওয়া হয় সে হাদিয়াটা পেয়ে তার অন্তর থেকে মায়া মমতা ভালোবাসা ভালো লাগে যে হাদিয়া দিয়েছে তার তাকে ভালো তাকে ভালো পায় তো এই হাদিয়াটাকে পছন্দ করে হাদিয়াটাকে পছন্দ করে নবীজি উম্মতকে ইমানওয়ালাকে বলেন এই কথা ও ইমানওয়ালা ও ইমানওয়ালা বান্দা বান্দি আল্লাহকে বলো না এই কথাটা আল্লাহকে এই কথাটা বলো না তুমি নবী ইমানওয়ালাকে শিখাচ্ছেন আল্লাহুম্মা হাব্বিবিল মাউতা আল্লাহুম্মা হাব্বিবিল মাউতা ইলা মান ইয়ালামু আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুক ও আল্লাহ মৃত্যু বস্তুটাকে মৃত্যু বস্তুটাকে আপনি ওই ব্যক্তি জন্য সবচেয়ে প্রিয় বস্তু বানিয়ে দেন যে কিনা এই কথার অন্তরের অন্তঃস্থল থেকে ইয়াকিন করে কে আমি মোহাম্মদ আপনার বন্দা এবং রসুল আমি মোহাম্মদকে আমি মোহাম্মদ সাল্লাসাল্লামকে যে কিনা এই কথার ইয়াকিন করে বিশ্বাস করে কে আমি আপনার বন্দা আর আমি আপনার তরফের থেকে পাঠানো রসুল ওই ব্যক্তি প্রত্যেক ওই ব্যক্তির জন্য ওগো আল্লাহ আপনি মৃত্যু বস্তুটাকে সবচেয়ে প্রিয় জিনিস বানিয়ে দেবেন নবীজি উম্মদকে শিখাচ্ছে হাবিবিল মৌত আল্লাহ মৃত্যুকে পছন্দময় জিনিস বানিয়ে দেন না গো মাহবুদ রহমান রাহিম তার কাছে দরখাস্ত তার কাছে অনুরোধ কিন্তু উপমামলা দেন না মাহবুব মৃত্যুটাকে প্রিয় বস্তু বলে মৃত্যু ভালো লাগে তো নবীজি দুই রকমই বলেছেন কেন এই জন্য যে আল্লাহ তাহলা এই যে দুনিয়ার হায়াতটা দিয়েছেন এই হায়াতটা এই জন্য দিয়েছেন যে তোমার সামনে মত আসবে তুমি বরণ করবা আর তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে আর ফিরে আসার পরে ও বান্দা জানো তোমাকে না আমার কাছে তোমার প্রত্যেকটা ছোট বড় দিনের রাতে অন্ধকারের আলো যা তুমি গোপনে প্রকাশ্যে কাজ করেছো ভালো মন্দ এই সব কিছু না তোমাকে আমার কাছে হিসাব দিতে হবে হিসাব দিতে হবে আমি সারিউল হিসাব আমি হিসাব নিয়ে নেই অনেক সহজে আমি হিসাব নিব আমাদের আয়সা রবি আল্লাহ আনহা বলেন এই কথা আমি নবীজি সাল্লাহ আলহি ওসাল্লামকে আমার দিনে হায়া আমার জীবদ্দশায় আয়সা বলেন আয়সাকে আপনারা চিনেন কথা বলেন আমার সিংহের মানুষগুলো আপনার বাড়িতে মেয়ের নাম দিলে রাখছেন আয়সা ওইটা কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সবচেয়ে তো প্রিয় বিবি উম্মুল আয়সা আল্লাহ আনহা উম্মুল সমস্ত ইমানওয়ালাদের মা আয়সা বলেন কি আমি আমার হিনে হায়ার জীবদ্দশায় আমার নবীজিকে সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই কথাটা আল্লাহর কাছে বারবার বলতে শুনেছি বারবার বলতে শুনেছি নবীজি আল্লাহর কাছে হাত উঠিয়ে বলছেন ওগো আল্লাহ ওগো আল্লাহ কালকে আমাদের ময়দানে আমি মোহাম্মদের হিসাব তো আপনি আল্লাহ নিবেন ওগো আল্লাহ আমি মোহাম্মদের হিসাবটা নেওয়ার সময় ও আল্লাহ আপনি আমার হিসাবটা একটু সহজ হিসাব নিয়েন আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি বাসাল্লাম আল্লাহ কামুল হাকিমিনকে অনুনয় বিনয় করে বলছেন এই কথা অনুনয় বিনয় করে কোটি কোটি অগণিত কোটি কোটি অগণিত বছরের পর বছর যে সমস্ত মালাইকা আর যে সমস্ত ফারিস্তারা আল্লাহ তালার এবাদতের মধ্যে মশগুল যাদের সিফাত আল্লাহ বয়ান করেন যে মুহূর্তের জন্য যারা আল্লাহ নাফরমানি করে না যাকে কেয়ামের মধ্যে থাকতে বলেছেন অগণিত বছরের পর বছর তারা কেয়ামের মধ্যে যাকে রুকুর মধ্যে বলেছেন সে রুকুর মধ্যে যাকে সাজদার মধ্যে থাকতে বলেছেন সে সাজদার মধ্যে যাকে যে হুকুম দিয়েছেন সেই হুকুমের মধ্যে সে সারাটা তার হায়াত পুরা শেষ করে দেওয়ার পরেও আপনার যে হক ছিল এবাদতের ওই হক অনুপাতে ও আল্লাহ কোটি কোটি বছর আপনার ইবাদত অবস্থা আপনি আমাদের সম্পর্কে বর্ণনা করা সত্ত্বেও আমরা ফেরেস্তা এই কথা আপনার সামনে কাকুতে বিরতির সাথে একরার আর স্বীকার করি কে আল্লাহ আপনার এবাদতের হক আমরা আদায় করতে পারি নাই মা বাদনাকা হাক্কা ইবাদাতি ওগো আল্লাহ ওগো মাহবুব মা যেভাবে আপনাকে চিনা আর জানা আর আপনার আপনাকে বোঝা দরকার ছিল ওগো মাহবুব আপনাকে ওইরকম ভাবে বুঝতে পারি নাই ওরকম ভাবে চিনতে পারি নাই সৈয়দুল সেইদুল সৈয়দুল কৌনাইন ইমামুল আম্বিয়া কি বলেন আল্লাহ সানা আলাইকা আন্তা কামা আসনাইতা আলা নাফসিক বুহারির রেবায়ত আমাদের আয়সা বলেন রাত্রে প্রথম জমানার আয়া রাত্রে আমার সামনে দাঁড়িয়ে কাপড়তে মিলিত করেন কানাকানি করেন দাঁড়ান আমার সামনে তো হুজুর সারা রাত দাঁড়িয়ে সারা রাত আল্লাহরে এক হুকুম তুমিল্লাই সারা রাত রাতের পর রাত কুফার আর মুসলিম মক্কা বলে কি মজা কুড়িয়ে ঠাট্টা করে আরে মোহাম্মদের উপরে কি এক কিতাব নাজেল হইল মোহাম্মদের রাতের ঘুমকে হারাম করে দিল মোহাম্মদ আর রাত্রে ঘুমাতেই পারে না সারা রাত সে তার রবের সামনে তার তার মাওলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের পর রাত কাটিয়ে দিচ্ছে ঘুমাই না এই কিতাব তো তার জন্য এক বড় আজাবের বস্তু হয়ে গেছে আল্লাহ বলেন কহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা طه ما أنزلنا عليك القرآن لتشقى ওগো محمد الله ডাক দিয়েছেন মোহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো নবীজি না না না না কুফরদের আর মুশরিকিনদের এই সমস্ত কথায় আপনি বিভ্রান্ত হয়েন না আর আপনি দুশ্চিন্তা যুক্ত হয়েন না আর আপনি পরেশান হয়েন না আমি আপনার উপরে এই কিতাবের জন্য নাজিল করি নাই যে আপনার উপরে কোনো কষ্টের কারণ হয়ে যায় আপনি সারা রাত জাগ্রত থাকেন আপনি যদি সারা রাত জাগ্রত না থাকতে পারেন কিছু রাত জাগেন অর্ধেক জাগেন তিন তৃতীয় অংশ জাগেন কিছু জাগেন ومن الليل فتهجد به نافلة لك রাত্রির কিছু অংশ কিছু অংশ মিনাল্লাই কিছু অংশ আপনি জাগলে হয়ে যাবে আপনার কুমিল্লাইলের হুকুম পুরা তো নবীজি রাত্রে রাতের পর রাত জাগতেন আর দাঁড়াতেন আর আল্লাহর সামনে তাপতি মিনতি করতেন আর আল্লাহর সাথে লেনদেনকে সাফ করতেন আর উন্নতের জন্য আল্লাহর কাছে থেকে মশলাকে হল করাতেন নবীজির এই আদত ছিল আদতে মুবারকা তো আমরা যখন আয়সা বলেন কি এই কথা যে নবীজি রাত্রে যখন কেমন জন্য মুসল্লাতে দাঁড়াতেন তো আল্লাহকে জেহেনের মধ্যে মুস্তাহাজার করার জন্য আল্লাহকে দিলের ভিতরে আনবার জন্য নবীজি অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে জিকির করতেন আল্লাহকে ইয়াদ করতেন দশবার সোহান না দশবার আল্লাহ রব্বা বলতেন তারপরে দশবার আলহামদুলিল্লাহ বলতেন তারপরে দশবার সোহান আল্লাহ বলতেন তারপরে দশবার লাইল্লাহ বলতেন তারপরে দশবার আস্তফুল্লাহ বলতেন এরপর নবীজি আল্লাহ তাহার এক লম্বা তারিফ করতেন اللهم لك الحمد أنت قيم السماوات والأرض ولك الحمد أنت ملك السماوات والأرض ولك الحمد এক লম্বা দোয়া যেটার ভিতরে সবটাই আগা গোড়া আল্লাহ তাআলার প্রশংসা সব আল্লাহকে সামনে নিয়ে তকবীরে তাহরিমা বানতেন তাহাজ্জুদ করতেন আল্লাহর হুকুম করে আমাদের আয়সা বলেন যে একদিন আমি হুজুরের সামনে গেছি যখন হুজুর তকবীরে তাহরিমা বানতেন করবেন তো আমি হুজুরের জীবন সঙ্গী রাত দিনের সঙ্গী আমি আয়সা হুজুর আমাকে সবচেয়ে বেশি বিবিগণের মধ্যে মহাব্বত করেন সবচেয়ে বেশি চিনেন সবচেয়ে বেশি জানেন সবচেয়ে বেশি আমাকে তার সহবত দেন সবচেয়ে বেশি আল্লাহ তার উপরে যা এলেন নাজেল করেছেন আমাকে দিয়েছেন আমাদের আয়সা বলেন হুজুর যখনই আমার ঘরের মধ্যে এসছেন দিনে রাত্রে দিনের কোনো না কোনো এলেন হুজুর আমাকে শিখিয়েছেন ওই আয়সা বলেন আমি রাতের বেলায় যখন হুজুর নামাজ পড়াবেন নামাজ পড়বেন আমি সামনে গেছি আমাকে সামনে পেয়ে হুজুর বলেন মানুন কে কে তুমি কে তুমি হুজুর আমাকে চিনছেন চিনছেন না হুজুর আমাকে সারাদিন সারা রাত হুজুরের সাথে আমি লাগা আমার ঘর হুজুরের মসজিদের দেওয়াল এক হুজুর আমাকে চিনতে পারছেন না বলুন হুজুর গুসার সাথে আমাকে বলছেন কে তুমি আমি বললাম যে আহলে রসুল আমি আয়সা আয়সা তোর বলে বলো আয়সা কে আয়সা কোন আয়সা হুজুর আয়সাকে চিনছেন না আয়সা বলেন যে আমি বললাম যে কিন্তু আবি বাকর ও নবীজি আপনার সঙ্গী আবু বকরের মেয়ে আয়সা হুজুর কি বলেন মানে আবু বকর আবু বকর কে আমি আবু বকরকে চিনি না হুজুর আবু বকরকে চিনি অথচ আবু বকর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সবচেয়ে তো বেশি করিবের নিকটের সাহাবি হুজুর আবু বকরের সম্পর্কে কথা বলেন আমি দুনিয়াতে যতজন আমার উপরে এহসান করেছে আমি সকলের এহসানের সমস্ত বদলা আমি সবাইকে চুকিয়ে দিয়েছি এক আবু বকর তার এহসানের বদলা আমি দুনিয়াতে নবী হয়ে দিতে পারি নাই আমি আমার আল্লাহর কাছে আশা করি কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তার শান অনুপাতে আবু বকরের এহসানের বদলা তাকে দান করবে ওই আবু বকরকে হুজুর চিনছেন না বেমান আবু বকর কে আবু বকর ভাই আমার জানা আসা যে আমি হুজুরের এই অবস্থা দেখে খুব আসছি আমি বললাম যে ইবনু আবে কোহাফা নবীজি আবু কোহাফার বেটা আবু বকর হুজুর বলবেন আবু কোহা আবু কে আবু আবু হুজুর না আমাকে চিনছেন না আমার আব্বাকে চিনছেন না আমার আব্বার আব্বাকে চিনছেন হুজুর কাউকে চিনছেন না আমরা যে আয়সা আমি ভয় পেয়েছি আমার খুব দিলের ভিতরে খাপড়াহাট গেছি আমি ভয় পেয়েছি আমি ভয় দূরে সরে চলে গেছি আমি আর কোনো কথা বুঝুন নামাজ শেষ করেছি নামাজ শেষ শেষ করে তারপরে হুজুর সুরে সাদেকের কাছে সুরে সাদেক ফজরের নামাজের রক্ত দাখিল হয়েছে সুরে সাদেক হয়েছে হুজুর বলেন কি কাল্লিমিনি কাল্লিমনি হোমায়রা ও গো হোমায়রা হুজুর আয়সাকে মহব্বত করে হোমায়রা বলে ডাকতেন আয়সা নাম নিয়ে ডাকতেন না হুজুর আয়সাকে বলেন কি ও হোমায়রা ও গো হোমায়রা আমার সাথে একটু কথা বলো না আমার সাথে একটু কথা বলো না কাল্লিমিনি হোমায়রা ও গো হোমায়রা আমার সাথে একটু কথা বলো না দেবন মাদ্রাসার سرپرست دیوبند مدرسہ ہندوستان حضرت مولانا رشید احمد اللہ علیہ شوق پڑھاتے ہیں ہیں درس دیتے ওই মুহূর্তে ইয়া হুমায়রা হুজুর আয়েশাকে ডাক দিয়ে এই কথা বলছেন যে ও হুমায়রা তুমি আমার সাথে একটু কথা বলো না গো হুমায়রা এই কথাটা হুজুরের কি অর্থ কে স্বামী স্ত্রী সাধারণ ভাবে যে কথা সাধারণ ভাবে রাতে দিনে বলে ওই কথা এরকম কথা না কি ওই সময় শুভে সাদে আর রাত্রে ওই অবস্থা দান করেন আল্লাহ দত্ত এলেন তো তাদের দিলের ভিতরে আল্লাহ তালা এই কার করেন আল্লাহ তালা তাদের দিলের ভিতরে ঢালতে থাকেন তোমার রশিদ আহমদ জঙ্গি রহমতুল্লাহ আলী দিলের ভিতরে ঢেলেছেন মৌলানা রশিদ আহমদ জঙ্গি রহমতুল্লাহ আলী বলেন যে ওই জায়গায় যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আয়সাকে ডাক দিয়ে বলছেন ও হুমায়রা তুমি আমার সাথে একটু কথা বলো না কেন কেন কি উদ্দেশ্য বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর হুকুম ফাতাহাজ্জাত কমিনাল লাইল ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক কুমিল লাইল ইল্লা কালিলা আম্মান হুয়া ক্বানিতুন আম্মান হুয়া ক্বানিতুন আনা আল্লাইল সাজিদান ওয়া কাইমা ওয়া ইয়াহদারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহি ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহি আল্লাহর রহমতের আশা আল্লাহর রহমতের সাগরের মধ্যে ডুব দেওয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন কেয়ামুল্লাহ করতেন তো মহানবী আহমদ নবী রহমতুল্লাহ বলেন কে হুজুরের জাসাদে আতহার শরীর মোবারক থাকতো জমিনের মধ্যে আর রুহ আত্মাটা চড়তে চড়তে চড়তে চড়তে সাত আসমান পার হয় আল্লাহর যে আরশে আজিম ওই আরশে আজিমের টপের মধ্যে রত থাকে সুবি সাদেক হয়ে গেছে মসজিদে নবমীতে সাহাবাদের ইমামতি করতে হবে রুহকে আর সে আজিমের থেকে জমিনের মধ্যে নামাতে হবে ওই নামানোর জন্য হুজুর আয়সাকে বলছেন ও আয়সা আর তুমি এটা আমার সাথে কথা বলে যাতে আমার রুহটা উপর থেকে নিচে নেমে আসে ওই নবীজি ওই নবীজি সারা রাত উন্নতির জন্য চলেছেন সারা রাত উন্নতির জন্য আল্লাহর কাছে বলেছেন কেন কেন ওই যে আল্লাহ উনি আদমকে এই হায়াতটা দিয়েছেন সেই হায়াতটাকে আল্লাহ যেমনটা চান আল্লাহর যেমনটা মানসা আল্লাহর যেমনটা চাওয়া সে এই হায়াতটাকে এইভাবে এইরকম ভাবে সাজিয়ে আনে বানিয়ে আনে যেমনটা সে দুনিয়াতে জীবন অতিবাহিত করবে তেমনটা তার মৃত্যু হবে যেমনটা তার মৃত্যু হবে তেমনটা তার হাসরের ময়দানের ফেসলা হবে ভালো করে অন্তরের অন্তঃস্থলের ভিতরে জমাতে হবে এই কথা হুজুরের কৌল হুজুর খবর দিয়েছেন তোমার হাসর ওই রকম হবে যেমনটা তোমার মৃত্যু হবে আর তোমার মৃত্যু ওই রকম হবে যেমনটা তুমি দুনিয়াতে জীবনযাপন করবে হুজুর বুঝাবার জন্য উন্মতকে বুঝাবার জন্য মেশাল দিয়েছেন বলে যে একজন ইমানওয়ালা একজন ইমানওয়ালা ভালো করে খেয়াল করে শুনেন একজন ইমানওয়ালা ব্যক্তি আল্লাহ আপনাদেরকে যা যায় খায়ের দেন আল্লাহ আপনাদেরকে উত্তম বদলা দেন আল্লাহ আপনাদের ইজতেমাকে কবুল করেন আল্লাহ আপনার আপনাদের বসা আপনাদের আশা আপনাদের ক্ষুদা আপনাদের কষ্ট আপনাদের অপেক্ষা আল্লাহ এই সবগুলাকে কবুল করে কাল কামতের ময়দানে আল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জুমরা আর জমাতের ভিতরে সামিল করে কি বলছিলাম হ্যাঁ। তোমার হাসর ওই রকম হবে যেমনটা তোমার মৃত্যু হবে আর যা তোমার মৃত্যু ওই রকম হবে যেমনটা তুমি দুনিয়াতে জীবন অতিবাহিত করবা এটার জন্য নবীজি মিসাল দিয়েছেন বলেছেন বলে যে একজন লোক ইমানবালা বেশি আবাদত বুঝার না বেশি নামাজ রোজা করতে পারে না কিন্তু পাঁচ রক্তের নামাজ এতে মানের সাথে রক্ত মতো আদায় করে গরিব মানুষ হয়তো বা পড়ালেখাও জানে না হয়তো বা কিন্তু সে হ্যাঁ পাঁচ রক্তের নামাজ এহতেমামের সাথে সময় মতো আদায় করে তার মুখ হয়েছে তাকে তাকে তার আত্মীয় স্বজন গোসল দিয়েছে কাফন পরিয়েছে জানাজা পড়েছে কান খাটের মধ্যে চড়িয়ে কাঁধে নিয়েছে কবরস্থানের দিকে পায়ে হেঁটে চলছে কবরস্থানে পৌঁছেছে কবর ফুড়েছে নিচে গর্থ করেছে তার মধ্যে তাকে খাটিয়া থেকে নামিয়ে শুয়েছে শুয়ে দিয়েছে যেগুলা লাগিয়েছিল কাপড়ের সাদা কাপড়ের ফুলে দিয়েছে বাঁশ দিয়েছে উপর দিয়ে চাটাই বিছিয়েছে মাটি চাপা দিয়েছে আত্মীয় স্বজন চল্লিশ কদম যায় নাই নবীজি বলেন তার কাছে দুজন ফারিস্তা আসে মনকার নাকি আর তাকে ওইখান থেকে উঠিয়ে বসায় আর বসিয়ে তাকে কতগুলা প্রশ্ন করতে চায় তো ওই যে প্রশ্ন যে করবে মুনকার নাকি হুজুর হাদিসের মধ্যে খবর জানি কথা কে যে মুনকার নাকি যে তাকে প্রশ্ন করবে সবাল করবে কতগুলা কথা হুজুর বলেন যে ওই সময়টা ওই সময়টা তাকে দেখানো হয় ইমানওয়ালা বান্দা যে পাঁচ বক্তের নামাজ গুরুত্ব সহকারে সময় মতো আদায় করে গেছে তাকে ওই সময়টা দেখানো হয় ঠিক যেন আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে সূর্য ডুবে যাবে যে সময়টা ওই সময়টা একটা অন্ধকার আলো ছড়িয়ে গেছে পুরো আলো নাই পুরো অন্ধকারও না সূর্য ডুবে যাবে ডুবে যাবে সময় এরকম দুনিয়াতে যে সময়টা হয় ওই সময়টা যে অবস্থা এইরকম একটা অবস্থা কবরে ওই লোকটাকে দেখানো হয় ওই সময়টাকেই ওই সময়টার মধ্যে মনকার নাকি সওয়াল করবার জন্য আসে তাকে ওই এরকম একটা সময় দেখানো হয় তো যখন ওই ইমানওয়ালা নামাজি ব্যক্তি সে দেখে যে মুনকার নাকির আসছে আর তাকে উঠাইছে ঘুম থেকে শুয়েছে তো সে দেখে মুনকার নাকির হুজু পড়ে মুনকার কে দেখে সে বলে আরে আরে আপনারা কি আমাকে কিছু বলবেন আপনারা আমার সাথে কোনো কথা বলতে চান একটু অপেক্ষা করেন একটু অপেক্ষা করেন আমি তো আজকের আসরের নামাজ এখনো পড়তে পারি নাই আমার আসরের নামাজটা কাজা হয়ে যাবে ওই যে সূর্য ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে একটু আমাকে সময় দেন আমি আসরের নামাজটা পড়ে নেই তারপরে আপনারা আমাকে যা জিজ্ঞেস করার জিজ্ঞেস করেন সে এই কথা উত্তর দিবে হুজুর বলে মনকার নাকি একজন আরেকজনকে প্রশ্ন করবে এই কথা কি মিয়া এই ব্যক্তিকে রব সম্পর্কে মান রব্যকে জিজ্ঞেস করতে আসছো এ তো রবের কাজেই ব্যস্ত একে আবার রবের সম্পর্কে কি জিজ্ঞেস করবে এ তো রবের কাজ করবার জন্য ব্যস্ত বলে যে আসরের নামাজ নাকি পড়বে এখন তার নাকি আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে সে এই কথাও বুঝতে পারছে না যে না সে দুনিয়াতে নেই সে মারা গেছে আর কবরের মধ্যে শুয়ে আছে সে সারা জীবন আসরের নামাজ রক্ত আদায় করে গেছে কোনদিন তার জীবনে বালেগ হওয়ার পরে সে আসরের নামাজকে কাজা করে নাই আজকে সে মনে করছে এই কথা কি ঘুম থেকে উঠেছে দুনিয়ার হায়াত তার নামাজ কাজা হয়ে যাবে সূর্য ডুবে যাচ্ছে এই জন্য মুনকার নাকিমকে এই কথা বলছে তোমরা একটু থামো থামো আমার সাথে পরে কথা বলো আমি আগে আমার আসরের তারপরে তোমরা আমার সাথে কথা বলো ফেরেস্তা একজন আরেকজনকে বলে রব যে ব্যক্তি তার রবের কাজের মধ্যে মজদুর তাকে রব সম্পর্কে কি প্রশ্ন তোর সারুন কামাতামতুন তোমার হাসর তোমার আখেরত তোমার আখরাতের ফায়সলা ওই রকমটা হবে যেমনটা তোমার মৃত্যু হবে পাঁচ ওয়াক্তের নামাজ জিন্দিগিতে কাজা করে নাই ওয়াক্তের উপরে পড়েছিল এইভাবে তার মত এসছে তার খবরের ভিতরেও সে নামাজ পড়বার জন্য ব্যস্ত হুজুর আরো মেশাল দিয়েছে হুজুর বলেন একজন লোক গরিব রিক্সা চালায় ফ্যান খেলে কুড়ি মজদুরি করে পয়সা নেই তার কাছে কিন্তু অন্তরের ভিতরে বাইতুল্লাহর মহাব্বত অন্তরের মধ্যে কিসের মহব্বত বাইতুল্লাহ আল্লাহর ঘরের মহব্বত আল্লাহর ঘর জালাত করবে আল্লাহর ঘর দেখবে আল্লাহর আছে আল্লাহর প্রেমিক আল্লাহর মহব্বতে ফরিস্তা তো সে প্রত্যেক দিন খাটে কুলি মজদুরি করে রিক্সা চালায় দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা তার ইনকাম হয় তো বিশ টাকা কেটে রেখে দেয় প্রত্যেক দিন মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ঘাম ফেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটি খাটে আর তারপরে যা কামাই হয় ওর থেকে কিছু পয়সা রেখে দেয় রাখতে রাখতে রাখতে রাখতে বছর বছর বছর বছর যুগ যুগ চব্বিশ বছর পরে পঁচিশ বছর পরে তার এতটা টাকা জমা হয়েছে যতটা টাকা দিয়ে সে প্লেনের ভাড়া দিয়ে বাইতুল্লাতে যেতে পারে হজের এহরাম বেঁধেছে হজ করবে বাইতুল্লাতে যাবে আল্লাহর ঘর জেয়ারাত করবে এহরাম বেঁধেছে এহরাম বাঁধতে গিয়ে কাপড় পরেছে নিয়ত করেছে ওগো আল্লাহ তোমার ঘর জায়ারাত করব হজ করব উরিদুল হজ্জা ফায়াসসির হুলি বা তাকাব্বাল হুমিনি আল্লাহ গো আমার জন্য তুমি হজের কাজগুলা সহজ করে দিও আর তুমি আমার তরফ থেকে হজের কাজগুলা কবুল করে দিও এই কথা বলে সে আল্লাহর পাগল পাড়া হয় আল্লাহ ও আল্লাহ আসছি তোমার কাছে আল্লাহ এতদিন তোমাকে চেয়েছিলাম পাই নাই পাই নাই পাই নাই স্বার্থ ছিল না সমর্থ ছিল না অনেক কষ্ট করে যুগ যুগ ধরে টাকা পয়সা জমা করে ওগো আল্লাহ তোমার কাছে আসছি লাভবাই আল্লাহ লাভবাই পড়তেছে তাহারিমা তো বেঁধেছে আর বলে প্লেনে উঠেছে বলে জেদ্দায় নেমেছে বলে মক্কায় গেছে বলে বলতে বলতে বলতে বলতে বলতে জিল হাজের নয় তারিখ আরাফার ময়দানে পৌঁছিয়েছে আল্লাহ আকাশের নিচে হাজির মাথার উপরে হাজি আল্লাহকে ডাকে আর বলে এ আল্লাহ আমার এটা করে দাও এটা করে দাও আল্লাহ হাজির সাথে ওয়াদা করেন তুমি আজকের দিনে আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেবো তো সে হাত উঠিয়ে ওই গরিব এহরাম অবস্থায় লাভবাই বলতে বলতে আরাফার ময়দানে লাভবাই বলতে বলতে আল্লাহকে ডাকতে ডাকতে হাত উঠিয়ে ডাকতে ডাকতে হুজুর বলেন ওইখানে ওই লোকটা সে মারা গেছে হুজুর বলেন কি এই লোকটা কাল কবরের থেকে মুখটা যে বের করবে সে যে কবরের থেকে উঠবে তার মুখটা যে বের হবে মুখটা বের হওয়ার সাথে সাথে তার দুই ঠোঁট থেকে বের হবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লব্বাইক তার মুখ দিয়ে কথা হবে ও আল্লাহ আমি তোমার কাছে উপস্থিত ও আল্লাহ আমি তোমার কাছে তার মুখ দিয়ে হাসরের ময়দানে লাভবাই কেন বের হচ্ছে তার সারাটা জিন্দিগি সারাটা জীবন সে অতিবাহিত করেছে লাভবাইকে পাগল হয়ে জীবন যেমনটা অতিবাহিত করবা মৌত তোমার তেমনটা আসবে সারাটা জীবন পয়সা কামিয়েছে মাথার ঘাম পায় ফেলেছে বাইতুল্লাহ জিয়ারত করবে জীবন যেমন কাটিয়েছে তার মৌত লাভবাই বলতে বলতে হয়েছে আর কালকে আমাদের ময়দানে নবীজি খবর দেন কবরের থেকে উঠবে হাসলের ময়দানে সে লাভবাই বলতে বলতে তোর সারুন কামাতা নতুন তামতুন কামাতা তাহিয়াউন জীবন যেমন অতিবাহিত করবা তেমনটা আসবে যেমনটা তোমার মত আসবে তেমনটাই কালকে আমাদের মালটাকে তুমি উঠতে উঠবা নবীজি আরো মেশাল দেন নবীজি আরো মেশাল দেন নবীজি বলেন এই কথা তোমরা বাইতুল্লাতে যাও আর মক্কায় যাও আর বাইতুল্লাতে আল্লাহর ঘরে তফ করো তোমাদের কেবলা ও বনে আদম আর ও জিন্নার তোমাদের কেবলা বাইতুল্লাহ তোমাদের কেবলা বাইতুল্লাহ তোমরা বাইতুল্লার দিকে মুতাবাজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফা চেহারাকে ফিরাও বাইতুল্লাহ কাহাবা শরীফের দিকে আর কাহাবা শরীফের দিকে চেষ্টা করো আর কাহাবা শরীফের গিলাপ ধরে কান্দো আর কাহাবা শরীফকে সাত চক্কর লাগাও তো তোমাদের তোমাদের কাবা আর তোমাদের কেবলা বাইতুল্লাহ আর শুনো শুনো ফারিস্তাদের কেবলা হলো ওই সোজা বাইতুল্লাহ সহ সোজা বাইতুল্লাহর উপরে এক আসমান দুই আসমান তিন আসমান চার আসমান পাঁচ আসমান ছয় আসমান সাত আসমান সপ্তম আসমানের উপরে বাইতুল মাহমুর আছে বাইতুল মাহমুর ওই বাইতুল মাহমুর সমস্ত ফেরিস্তাদের কেবিলা একদিন ওই বাইতুল মাহমুরের তওয়াফ করে সত্তর হাজার ফারিস্তা যে সত্তর হাজার ফেরিস্তা আজকের দিনে তোয়াফ করেছে কেয়ামত পর্যন্ত এই সত্তর হাজার ফেরিস্তা আর একটাও সুযোগ পাবে না কালকে আবার নতুন সত্তর হাজার পরশু দিন আবার নতুন সত্তর হাজার তারপরের দিন আবার নতুন সত্তর হাজার কেয়ামত পর্যন্ত এরকম ওই বাইতুল মামুরের সত্তর হাজার ফেরিস্তা প্রত্যেক দিন তোয়াফ করে ফারিস্তাদের কাবা আর সপ্তম আসমানে উপরে আল্লাহর আশ ষষ্ঠ আসমানে ওই বাইতুল মামুর সোজা কাবা আছে ষষ্ঠ আসমানওয়ালাদের পঞ্চম আসমানে ওই বাইতুল মামুর সোজা পঞ্চম আসমানওয়ালা ফারিস্তাদের কাবা আছে চতুর্থ আসমানেও এই অবস্থা তৃতীয় আসমানেও এই অবস্থা দ্বিতীয় আসমানেও এই অবস্থা প্রথম আসমানেও এই অবস্থা সোজা বাইতুল মামুরের নিচে বাইতুল্লাহ হুজুর হাদিসের মধ্যে অন্য জায়গায় খবরটা নিয়ে কথা বাইতুল মামুর থেকে কেউ যদি সোজা একটা পাথর ফেলে পাথর ফেলে ওই পাথরটা সোজা জমিনের মধ্যে যে বাইতুল্লাহ আছে আল্লাহর ঘর ওই ঘরের মধ্যে এসে পড়বে হুজুর মেয়েরাজে গেছেন মেয়েরাজে রাত্রে আল্লাহ ডেকে নিয়ে গেছেন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান সব আসমানের বারিশ তারা হুজুরের ইস্তেকবাল করেছে আর হুজুরকে হুজুরের রূপে সালাম করেছে আর এরপরে যেতে যেতে যেতে হুজুর সপ্তম আসমানে গেছেন সপ্তম আসমানে যাওয়ার পরে তারপরে বাইতুল মামুরে পৌঁছিয়েছেন হুজুর যেটা বাইতুল্লার বাইতুল্লার উপরে সোজা বরাবরে ফেরেস্তাদের কাবা বাইতুল মামুরে পৌঁছিয়ে হুজুর দেখেন কি হুজুর দেখেন কি বাইতুল মামুরের যেটা ফেরেস্তাদের কাবা আপনারা কি বিরক্ত হয়ে গেছেন আপনাদের ক্ষুদা লাগছে না আরে কি বলে ময়মনসিংহের মানুষের বুঝে লাগে না এটা কি ফেরিস্তা নাকি ক্ষুদা লাগে নাই আরে বলেন না একজন বলেন না যে ক্ষুদা লাগছে আরে ক্ষুদা লাগলে ফায়দা আছে আপনার পুরস্কার পাবেন ক্ষুদা না লাগলে পুরস্কার পাবেন না নেবেন পুরস্কার সত্যি সত্যি বলেন কার ক্ষুদা লাগছে সত্যি সত্যি যে ভাত খেয়ে ফেলছেন সেটা হবে না সত্যি সত্যি বলেন ভাত খেয়ে ফেলছেন আমাদের আগে ওটা হবে এই আমাদের সব জন্য ভাত খেয়ে ফেলবেন আল্লাহ এটার মধ্যেও জায়গায় পায় আর যার ক্ষুদা লাগছে আল্লাহর জন্য বসে রয়েছে আল্লাহর দিনের কথা শুনতেছে জিন্দিগিটা নবীর জিন্দিগিতে উঠাবার জন্য আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে ক্ষুদাটাকে বরদাস্ত করে ক্ষুদার কষ্ট সহ্য করছে নবীজি বলেন কাল কেয়ামতের ময়দানে আল্লাহ দুই কষ্ট এক জায়গায় জমা করবেন না কেয়ামতের ময়দানে আজ আখেরাতের ক্ষুদার থেকে তাকে আল্লাহ তালা বাঁচিয়ে মেয়েরাজে রাত্রে মেহরাজে হুজুর যখন বাইতুল মামুরে পৌঁছিয়েছেন দেখেন কি ইব্রাহিম আলহি সালাতাম নবী আল্লাহর খালিল দোস্ত ইব্রাহিম আলহি সালাতাম বাইতুল মামুরের দাওয়ারের মধ্যে ঢালান দিয়ে বসে আছে বাইতুল মামুরে দেওয়ালে ঠেলান দিয়ে বসে আছেন হুজুরের সাথে দেখা হয়েছে দেখা হওয়ার পরে সালাম কালাম হয়েছে কথাবার্তা হয়েছে তো যখন ফিরে আসবেন হুজুর ইব্রাহিম সালাম হুজুরকে বলেন যে ও ও মোহাম্মদ শুনো শুনো তুমি জমিনে গিয়ে তোমার উম্মতকে আমার সালাম পৌঁছিয়ে দিও আমার সালাম পৌঁছিয়ে আর বলো এই কথা তোমার উম্মতকে এই কথা বলে দিও যে জান্নাতের ময়দান খালি জান্নাতের ময়দান খালি ওইখানে কোনো কিচ্ছু নাই কিচ্ছু নাই তুমি জমিনে তুমি জমিনে যেমন আমল করবা যেমন আমল করবা তেমনই জান্নাতের ময়দানের মধ্যে তোমার জন্য মহল আর তোমার জন্য বালাখানা আর তোমার জন্য সিংহাসন আর তোমার জন্য গাছ আর তোমার জন্য বাগান আর তোমার জন্য নিয়ামার সমূহ জান্নাতের মাটির মধ্যে পয়দা হতে থাকবে বলতে থাকবে হুজুর অন্য হাদিসের মধ্যে খবর দাঁড়িয়ে কথা জান্নাতের মধ্যে ফেরেস তারা একটা বাড়ি বানাতে শুরু করে বিরাট শানদার বিরাট সুসজ্জিত বাড়ি বানাতে থাকে বানাতে থাকে বানাতে থাকে অনেক দূর পর্যন্ত বাড়িটা বানানো হয়ে যায় কিন্তু সম্পূর্ণ হয় না পরিপূর্ণ হয় না হঠাৎ যে সমস্ত ফারিস্তারা জান্নাতের ওই বাড়িটা বানাবার কাজের মধ্যে লেগেছিল তারা ওই জান্নাতের বাড়ি বানানো বন্ধ করে দেয় হঠাৎ বন্ধ করে দেয় আর বানায় না তো অন্য অন্য ফারিস্তারা তাদেরকে জিজ্ঞেস করে কি হলো ভাই আপনারা এই বাড়িটা পুরো পারেন না কেন অর্ধেক বানিয়ে ফেলে রাখছেন কেন ডেভেলপারকে দিয়েছে জমিন বানাবে সাত তালা বানিয়ে আর বানায় না তালা বানিয়ে ফেলে রাখছে ফিনিশিংও দেয় না মালিককে তার অংশ বুঝেও দেয় না নিয়ে ফেলে রাখছে এরকম হয় দুনিয়াতে তো ফারিস্তারও অর্ধেক বানিয়ে ফেলে রাখছে আর বানায় না অন্য তারা তাদেরকে জিজ্ঞেস করে কি ভাই আপনারা যে আর বাড়িটা পুরা করেন না বলে যে আমরা কেমন করে পুরা করবো এই বাড়ি তো আমরা এতদিন বানাচ্ছিলাম এই বাড়ির যে মালিক দুনিয়াতে সে ম্যাটেরিয়ালস আমাদেরকে পাঠাচ্ছিল এখন এইখানে ম্যাটেরিয়ালস পাঠানো তার বন্ধ হয়ে গেছে সে এখন আর আমল করে না এই জন্য আমরা এখন আর বানাতে পারছি দুনিয়াতে যেমন তুমি জিন্দিগি অতিবাহিত করবা তোমার জান্নাত ওই রকম বলবে হুজুর এই কথা বলেন যে ইব্রাহিম আলী সাল্লামকে আমি বাইতুল মামুরে দেখলাম বাইতুল মামুরের দেওয়ালের মধ্যে ঢেলান দিয়ে বসে আছে আরে আরে সাত আসমানের মধ্যে বাইতুল মামুরের দেওয়ালের মধ্যে ঢেলান দিয়ে ইব্রাহিম আলী ইসলাম ব্যাপারটা কি ব্যাপারটা কি বলে যে ইব্রাহিম আলী ইসলামকে আল্লাহ ওই মাকামে ওই স্থানে এই জন্য পৌঁছিয়েছেন যে জমিনের বুকের ভিতরে ইব্রাহিম আলী ইসলামই আল্লাহর ঘর বানিয়েছে আল্লাহর ঘর কে বানিয়েছে ইব্রাহিম আলী ইব্রাহিম আলী ইসালাম আল্লাহর ঘর জমিনে বানিয়েছেন এইটার কারণে আল্লাহ তাকে যাচা আর বদলা উত্তম বদলা হিসাবে আগ্রাকে দিয়েছেন বাইতুল মামুরে তার স্থান যেমনটা তুমি দুনিয়াতে জিন্দগি অতিবাহিত করবা ওগো বনি আদম তুমি শিক্ষিত তুমি অশিক্ষিত তুমি গরিব তুমি ধনী তুমি গ্রামের বাসিন্দা তুমি শহরের বাসিন্দা তুমি সিংহে থাকো তুমি যে কোনো স্তরে এক সাহাবির আকৃতি ধরে দেহিয়া কালবি এক সাহাবি ওনার আকৃতি ধরে প্রায় সময় জুবির হুজুরের কাছে এসে বসে থাকতেন হুজুরের কাছে আসতেন সাহাবারা বসে আছেন সাহাবারা বসে আছেন কিছুক্ষণ পরে জিব্রিল হুজুরকে বলে কি যে ও নবীজি ও নবীজি একটু দেখেন তো দেখেন তো ওই যে দূর থেকে জঙ্গলের মাঝখান থেকে ফাঁক থেকে দেখা যাচ্ছে কেউ একজন আসছে মনে হচ্ছে কোন একটা লোক আসছে বলে মনে হচ্ছে নবীজিকে জিবজিল বলছেন তো নবীজিও দেখেছেন বলে যে হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে কে জানি দূর থেকে আসছে হুজুর এটা বলে সারেন নাই জিব্রিল বলে কি নবীজি ও নবীজি শুনেন যে লোকটা আসছে না সেই লোকটা না আপনার সাহাবি যার নাম আবুজার দেফারি আপনার সাহাবি সে আর আবুজার দেফারি তার নাম আবুজার আবুজার আসছে হুজুর আশ্চর্য হয়ে গেছে বলি কি জিবরিল বলি বলে কি আবুদার আসছে জিবরিল আবুদারকে কেমন করে চিনল আবুদারকে জিবরিল কেমন করে চিনল হুজুর আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেন কেউ ও আমার ভাই জিব্রিল আপনি আবুদারকে চিনেন আপনারা বোধহয় আমার কথা বুঝতে পারতেছেন না হ্যাঁ? তো কিছু বলেন টলেন না যে হ্যাঁ কিছু না বললে আমি কেমন করে বুঝতে আমার কথা বুঝতে আমি তো ময়মনসিংহের ভাষা খাই বাই শুই বাই বাইন বাইন তো এখনো পুরা আর কোনো জানতে পারি না পুরা তো কিছুই পারি না আচ্ছা আচ্ছা আচ্ছা কি বলছিলাম আপনি কি আল্লাহ ও আল্লাহ আপনি কি বলেন আমি আবুদারকে চিনি আরে আরে নবীজি শুনেন হুয়া আশারু ইন্দানা মেনকো আমরা আসমানবাসীর কাছে আবুজার আমরা আসমানবাসীর কাছে আবুজার আপনারা জমিনবাসীর চেয়েও বেশি প্রসিদ্ধ বেশি বসু বেশি চিনি আমরা আবুজারকে আপনারা দুনিয়াবাসী আবুজারকে যত চিনেন তার চেয়ে বেশি আমরা আবুজারকে আসমানবাসী চিনি জিবরিল হুজুরকে এই কথা উত্তর দিচ্ছে আপনারা বোধহয় কথাটা ধরতে পারেন নাই ধরতে পারছে কি হাত দিয়ে ধরছেন হাত দিয়া কথাটা হাত দিয়ে ধরছে কি দিয়ে ধরছে হ্যাঁ। হুজুর আরো আশ্চর্য হয়ে গেছে এইটা কি বলে আসমানবাসীর কাছে আবুজার জমিনবাসীর তুলনায় বেশি প্রসিদ্ধ বেশি আসমানওয়ালারা ফারিস্তারা আবুজারকে বেশি চিনে জমিনবাসীর চেয়ে হুজুর আরো আশ্চর্য হয়ে বলেন জিব্রিল যে ও জিব্রিল ও জিব্রিল বিমাদার না লাহাদিল ফাদিলা এই এত উঁচু মর্তবা এত বড় পদ এত বড় পজিশন এত বড় মর্তবা আর মর্যাদা আসমানবাসী জিবরিল আমিন আপনাদের কাছে সে বেশি প্রসিদ্ধ কেন কেন কি কারণে তার তার ভিতরে কি কি গুণ কি সিফার কি কাজ কি আমল তার এরকম যার কারণে আল্লাহ তার মর্তবা এত বাড়িয়ে দিলেন কে আসমানবাসীর কাছে জমিনবাসীর তুলনায় আবুজার বেশি প্রসিদ্ধ ব্যাপারটা কি আমাকে একটু বলবেন জিব্রিল বলে যে হ্যাঁ হ্যাঁ নবীজি বলবো আপনি শুনেন আবু জারের মধ্যে না ও নবীজি আবু জারের মধ্যে না দুইটা এরকম গুণ আর দুইটা এরকম ব্যাপার আছে যার কারণে আল্লাহ আবুজারকে এত বেশি উঁচু মর্তবা দান করেছেন যে আবুজার ফারিস্তাকুলের মধ্যে জমিনবাসীর তুলনায় বেশি প্রসিদ্ধ হয়েছে দুইটা গুণ আচ্ছা ওই দুইটা গুণ কি একটু বলে দেবেন জিবির হ্যাঁ হ্যাঁ নবীজি বলে দেব নবীজিকে বলে দিয়েছেন নবীজি শুনেছেন নবীজি আবার সাহাবাদেরকে শুনিয়ে দিয়েছেন সাহাবারা ওইটা শুনে আপনারা তো আর শুনবেন না তো আমাদের তো খিদে লেগে গেছে আর আমাদের তো এখন উঠে যাওয়ার সময় বলে যে তিনটা বেজে গেছে জুম্মার দিনকে এত লম্বা বয়ান করেনি ছাড়েন না কেন আমরা কত ইস্তেমা জীবনে ময়মনসিংহের লোক করলাম ওই কোন জুম্মায় তো এত লম্বা বয়ন করা আপনি চিল্লা চিল্লি করছেন কেন সেই জন্য এই ইস্তেমায় তো আর ওই দুইটা গুণ বলবো না আগামী বছর যদি আবার আল্লাহ আপনাদের ইস্তেমা দেন তাহলে ইনশাআল্লাহ করবো শুনবেন কে কে শুনবেন সবাই শুনবেন হাত দিয়ে শুনবেন হাত দিয়ে তাইলে শুধু শুনবেন তো শুধু শুনবেন তো শুনে এই মজমা থেকে উঠার আগে এখানে রেখে দিয়ে চলে যাবেন তো দিলের ভিতরে গেঁথে রাখা অন্তরের অন্তঃস্থলের ভিতরে আর জিন্দিগির মাথার লোমকূপ থেকে পায়ের তালু পর্যন্ত এই গুমকে ভিতরে পয়দা করবার জন্য